বছর ঘুরে পাপকে পুরে ফের এলো রমজান ফের এলো রমজান বছর ঘুরে পাপকে পুরে ফের এলো রমজান ফের রমজান জীবন রাগে চলতে গিয়ে এই ধরনি দলতে গিয়ে জীবন রাগে চলতে গিয়ে এই ধরনি দলতে গিয়ে জীবন রাগে চলতে গিয়ে এই ধরনি দলতে গিয়ে হয় বড় এহসান হয় বড় এহসান হয় বড় এহসান ফেরে রমজান বছর ঘুরে পাপকে ঘুরে ফেরে রমজান ফেরে রমজান বছর ঘুরে পাপকে পুরে ফের এলো রমজান ফের এলো রমজান আলিয়ার পিছে হতাশ যারা ইমান আমল সর্বহারা আলিয়ার পিছে হতাশ যারা ইমান আমল সর্বহারা নয়ন যুগল দেখ মেলিয়া পূর্বে মানুষ কাম নয়ন যুগল দেখ মেলিয়া পূর্বে মানুষ কাম এমন সুযোগ নিয়ে দাঁড়ে ফেরেলো রমজান বছর ঘুরে পাপকে পুড়ে ফের এলো রমজান ফের এলো রমজান জীবন রাহে চলতে গিয়ে এই ধরনি দলতে গিয়ে জীবন রাহে চলতে গিয়ে এই ধরনি দলতে গিয়ে হয় বড় এসান হয় বড় এসান হয় বড় এসান ফের এলো রমজান বছর ঘুরে পাপকে পুড়ে ফের এলো রমজান ফের এলো রমজান बसर घूरे पक्के बूढ़े फेरे लो रमजान फेरे लो रमजान ইবলিস আজ শিকল পারা ঝরছে রহম বৃষ্টি ঝরা ইবলিস আজ শিকল পারা ঝরছে রহম বৃষ্টি ঝরা ইবলিস আজ শিকল পারা ঝরছে রহম বৃষ্টি ঝরা আমার বাহু বাড়িয়ে আসেন প্রভু রহমান আমার বাহু বাড়িয়ে আসেন প্রভু রহমান মাগফিরাতের বানিয়ে নিয়ে ফেরেলো রমজান বছর ঘুরে পাপকে বুড়ে ফের এলো রমজান ফের এলো রমজান জীবন রাগে চলতে গিয়ে এই ধরনি দলতে গিয়ে জীবন রাগে চলতে গিয়ে এই ধরনি দলতে গিয়ে হয় বড় এসান হয় বড় এসান হয় বড় এসান ফের এলো রমজান বছর ঘুরে পাপকে বুড়ে ফের এলো রমজান ফের রমজান বছর ঘুরে পাপকে পুড়ে ফের এলো রমজান ফের এলো রমজান আয় হতাশায় আগুন জালি শুকনো শাখায় ফাগুন ঢালি আয় হতাশায় আগুন জালি শুকনো শাখায় ফাগুন ঢালি খাখা মরু সিক্ত করি পপ্পঙ্কিলি রিক্ত করি খাখা মরু সিক্ত করি পপ্পঙ্কিলি রিক্ত করি আয় হতাশায় আগুন জালি শুকনো শাখায় ফাগুন ঢালি খাখা মরু সিক্ত করি পপ্পঙ্কিলি রিক্ত করি নতুন জীবন গড়ে এসো আনি সুখের বান কমার বাহু বাড়িয়ে আসেন প্রভু রহমান বছর ঘুরে পাপকে ফের ফেরেলো রমজান ফেরেলো রমজান বছর ঘুরে পাপকে ফের ফেরেলো রমজান ফেরেলো রমজান জীবন রাগে চলতে গিয়ে এই ধরনি দলতে গিয়ে জীবন রাগে চলতে গিয়ে এই ধরনি দলতে গিয়ে হয় বড় এসান হয় বড় এসান হয় বড় এসান ফেরেলো রমজান বছর ঘুরে পাপকে পুড়ে ফেরলো রমজান ফেরলো রমজান বছর ঘুরে পাপকে পুড়ে ফেরলো রমজান ফেরলো রমজান সেজে আছেন প্রাণ সজনী হাজার রাতের শ্রেষ্ঠ রানী সেজে আছেন প্রাণ সজনী হাজার রাতের শ্রেষ্ঠ রানী আমরা সবাই গভীর রাতে অশ্রু কাজল দুই আখিতে আমরা সবাই গভীর রাতে অশ্রু কাজল দুই আখিতে সেজে আছেন প্রাণ সজনী হাজার রাতের শ্রেষ্ঠ রানী আমরা সবাই গভীর রাতে অশ্রু কাজল দুই আখিতে জুড়াই তপ্ত প্রাণ জুড়াই তপ্ত প্রাণ আমার বাহু বাড়ি আছেন প্রভু রহমান রহমান আমার বাহু বাড়িয়ে আছেন প্রভু রহমান বছর ঘুরে পাপকে বুড়ে ফের এলো রমজান ফের এলো রমজান বছর ঘুরে পাপকে বুড়ে ফের রমজান ফের রমজান জীবন রাগে চলতে গিয়ে এই ধরনি দলতে গিয়ে জীবন রাগে চলতে গিয়ে এই ধরনি দলতে গিয়ে হয় বড় এসান হয় বড় এসান হয় বড় এসান ফের এলো রমজান বছর ঘুরে পাপকে পুড়ে ফের এলো রমজান ফের রমজান বছর ঘুরে পাপকে পুড়ে ফের রমজান ফের এলো রমজান বসর ঘুরে পাপকে ঘুরে ফেরলো রমজান ফেরলো রমজান